نحمده ونصلي على رسوله الكريم أما بعد মোহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে ভাই আল্লাহ তালার অনেক হুকুম আছে অসংখ্য হুকুম আল্লাহ তালার আছে কিন্তু এই সব হুকুম এক হুকুমের উপরে নির্ভর করে যে হুকুমটা পুরা হলে বাকি সবগুলা পুরা হয় একটা হুকুমের উপরে বাকি সব হুকুম নির্ভর করতেছে যেমন নামাজ একটা হুকুম রোজা একটা হুকুম জাকাত একটা হুকুম হজ একটা হুকুম শরাব হারাম শরাব থেকে বিরত থাকা এটাও একটা হুকুম এরকম অনেক হুকুম আছে এসব হুকুম একটা হুকুমের উপরে নির্ভর করে যদি ওই হুকুমটা পুরা হয় তাহলে বাকি সব হুকুমগুলা পুরা হবে আর সেই হুকুমটা হল ইমানের হুকুম কাল্লাহ তারা সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন সেটা হল ইমানের হুকুম সাহাবা রাজি আল্লাহ তালাহমাজমাই তারা ইমানের চূড়ায় পৌঁছে গেছিলেন ইমান পরিপূর্ণ ইমান তাদের ভিতরে ছিল সাহাবাদের ইমানের মতো ইমান আনার জন্য হুকুম করা হইতেছে উনি বলেন যে মানুষ এ কথা মনে করে যে ইমান আনার হুকুম বেঈমানদের জন্য মানে না ইমান বলা কি ইমান আনতে হুকুম করা হইতেছে তো কাজে কথা মনে করা যে বেঈমানদের জন্য ইমান আনার হুকুম এটা ভুল ধারণা ইমান বলা কি ইমান আনতে বলা হইতেছে এখানে আয়াতের মধ্যে সাহাবাদের সম্পর্কেই বলা হয়েছে যে সাহাবাদের মতো ইমান আনো যেহেতু তারা ইমানের একেবারে চূড়ান্তে পৌঁছছিলেন ইমানের একবারে চূড়ায় পৌঁছছিলেন মেরে মহতারাম দোষা বুঝব সাহাবা রাজি আল্লাহ তালাজমাইন ইমানের এরকম চূড়ায় পৌঁছার পরেও তাদেরকে রসুল্লাহ সাল আলী বসালামের কথা বলতেছেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তাজা করো ইমানকে নতুন করতে থাকো এবং ইমানকে তাজা করতে থাকো সাহাবাদেরকে যখন এই কথার হুকুম যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো নতুন করতে থাকো বাকি লোকদের কি অবস্থা হবে তাদের জন্য তুমি ইমানকে তাজা করতে হবে সেই জন্য মেরে মহাতারাম দোষটা বুঝবো মানে যে ইমান হল পয়লা হুকুম যেটা থেকে উম্মত আজ গাফের হয়ে আছে উম্মত নামাজ জানে আল্লাহ তালার ফরজ হুকুম হিসাবে নামাজ জানে জাকাত জানে হজ জানে রোজা জানে এগুলিকে ফরজ হুকুম হিসাবে জানে মেরা মহাজারাম দোষটা বুঝব ইমানও এটাও একটা ইমান আনতে হবে এটাও সবাই জানে কিন্তু ইমান আনার তরিকা কি হবে ইমানকে তাজা করার পদ্ধতি কি হবে কারণ খোদার প্রত্যেকটা হুকুমের আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমের তরিকা রয়েছে নামাজ নামাজের হুকুম নামাজ আদায় করার তরিকা তরিকা রসুল্লাহ সাল্লাহ ইসলাম শিখাই দিয়েছেন রোজা রাখার তরিকা শিখাই দিয়েছেন হজ করার তরিকা শিখাই দিয়েছেন জাকাতে আদায় করার তরিকা শিখাই দিয়েছেন ইমান আনা ইমানও আনা এটা হচ্ছে আল্লাহ তালার হুকুম এটার জন্য কোনো তরিকা থাকবে না এটার জন্য কোনো নিয়ম থাকবে না এটা তো হইতে পারে না আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমের জন্য যখন তরিকা আছে তো ইমানের জন্য তরিকা আছে ইমান কিভাবে হাসিল করবে এটার জন্য তরিকা আছে সেই জন্য মেরে মহতারাম দশটা বুজুর্গ ইমান ইমান ইমানদারদেরকে ইমান আনতে বলা হইতেছে এই ইমানকে হাসিল করার তরিকা কি হবে সাহাবা রাজি আল্লাহ তালাম মজমাইন কিভাবে এই ইমানকে ইমানকে তারা তাজা করতেন ইমানকে তারা নতুন করতেন তোমার বক্তাবুজুর্গ বলেন যে ইমান শিখার তরিকা যেটা সাহাবা রাজি আল্লাহ তালাহ মজমাইনদের জমানায় ছিল তারা মসজিদগুলাকে ইমানের মজলিসের দ্বারা মসজিদকে আবাদ করতেন মানে মসজিদের মধ্যে ইমানের মজলিস লাগাইতেন সেখানে ইমানের কথা আলোচনা করতেন আর বাইরে যে দুনিয়ার নকশা বিভিন্ন জিনিসপত্রের নকশা এবং দুনিয়ার জিনিস এইগুলি যে দিলের ভিতরে আসর করে মানুষের যে এগুলি থেকে হয় মানুষ মনে করে ওইখানে থাকার কারণে তো ওইখান থেকে উঠে লোকদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ইমানের মজরিসের মধ্যে তাদেরকে বসাইতেন এইভাবে তারা ইমানের ইমানের মধ্যে শক্তি পয়দা করতেন ইমানকে বৃদ্ধি করতেন আর তোমার রাজি আল্লাহ তালান কথা বলতেন যে আমি তোমাদেরকে মসজিদের মধ্যে ইমানের মজরিসে এই জন্য বসাই <clears throat> আমি এই জন্য ইমানের মজরিসকে কায়েম করি যাতে আমার ইমান বাড়ে আর আমার ইমান বৃদ্ধি লাভ করে ইমানকে বাড়াইবার জন্য এইভাবে মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করতেন মসজিদের বাইরে দুনিয়ার যত জিনিস আছে এসব জিনিসের আসর ওইখানে থাকার কারণে দিলের মধ্যে পয়দা হয় যে এই সমস্ত জিনিস থেকে হয় মানুষ দিলের মধ্যে ইকিন পয়দা হয় এই জন্য বলেন যে ওই সমস্ত পরিবেশ থেকে একজন মানুষকে উঠে মসজিদের পরিবেশে নিয়ে আস এবং এখানে ইমানের মজলিসে তাকে বসাও যখন সে ইমানের কথা এই মসজিদের পরিবেশে শুনবে তো বাইরের জিনিসের যে আসর তার দিলের ভিতরে পয়দা হয়েছিল এই আসর এই আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এই একিন তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে বাইরে তো হুকুমতের নকশা বাইরে জায়গা জমিনের নকশা বাইরে টাকা পয়সার নকশা এগুলি থেকে হয় বলে মানুষ মনে করে এগুলি এগুলির মধ্যে সে মশগুল আছে এগুলি থেকে হয় একথা ইয়কিন করা ওইখানেই বসে আছে ওগুলির মধ্যে লেগে আছে ওই লোকটাকে ওইখান থেকে উঠে মসজিদে আনো মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে ইমানের মজলিসে আসবে ইমানের কথা শুনবে তখন তার দিনের ভিতরে ইমান বৃদ্ধি লাভ করবে আর ইমানের মধ্যে শক্তি অর্জন হবে তা না হলে মেরে মহতরাম দোষটা বুজুর্গ বাইরের মজলিসের মধ্যে যেখানে সে বসে আছে সেখানে তো সে তার ইমানকে নষ্ট করতেছে আল্লাহ তালার উপরে ইয়কিন তার নষ্ট হয়ে যেতেছে আল্লাহ করেন আল্লাহ একাই করেন সব কিছু আল্লাহই করেন এই একিন তো তার দিলের ভিতর থেকে এই একিন নষ্ট হয়ে যেতেছে বাইরের পরিবেশের দ্বারা তো ওইখানে তার ইমান বৃদ্ধি লাভ করার কোনো পরিবেশ নাই তাকে সেখান থেকে উঠাইয়া মসজিদে আনতে হবে এবং এই মসজিদে তাকে ইমানের মজলিসে যখন সে বসবে তখন এই বাইরের আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ তালার উপরে ইয়কিন এবং ইমান তার দিনের ভিতরে দৃঢ় হয়ে যাবে এবং এখানে তার ইমান শক্তিশালী হবে ইমান তার মজবুত হবে উনি একটা ঘটনা শুনে গেছেন বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদের সহকারে মজলিসে বসা আছেন মসজিদের মধ্যে সেখানে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কথা যে জাহান্নামের ইন্ধন যেটা সেটা পাথর আর মানুষ হবে ওকুদ আন্নাস ওয়াল হেজারা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা বলছেন যে জাহান নামের ইন্ধন যেটা হবে অর্থাৎ জাহান নামের আগুন যেটা দিয়ে জ্বালানো হবে সেটা হল পাথর আর মানুষ সাহাবাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ জাহান নামের পাথরগুলা কি এই দুনিয়ার পাথরের মতো এরকম হবে হুজুর একম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে না না দুনিয়ার পাথরের মতো নয় বলে যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বিশাল হবে বলে ওই রকম এক একটা পাথর হবে জাহান নামের মধ্যে যখন এই কথা শুনলেন তো বলে মজরিসে একজন সাহাবি উনি বেহুশ হয়ে গেলেন এই কথা শুনে যে জাহান নামের পাথর একটু বিশাল বিশাল যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বড় হবে বলে এত বড় এক একটা পাথর এ কথা শুনেই উনি বেহুশ হয়ে গেলেন মজলিসের মধ্যে মেরে মহতারাম দোস্তার বুজুর্গ যখন উনি বেহুশ হয়ে গেলেন তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার বুকের উপরে হাত রাখলেন দেখলেন যে বুকের ভিতরে এখনো মানে হৃদকম্পন হইতেছে দিল হরকত করতেছে হুজুর আকম সাল্লাহ ইসলাম বললেন যে মিয়া তুমি কালমায় শাহাদত পড়ে দাও তো সে কালমায় শাহাদত পড়লো আসাদ ইলাহ ইল্লাহ ওয়াসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তো যখন এই কলমা পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে তার যান বের হয়ে গেল ওই রেখে মৃত্যুবরণ করলেন হুজুর রকম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন তোমাদের সঙ্গে কাফন দাফনের ব্যবস্থা করো আল্লাহ তালার ভয় এবং আখেরাতের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করে দেবে এবং সে জান্নাতে দাখিল হয়ে গেছে সাহাবায় কেরাম বললেন ইয়া রসুল্লাহ তার জন্য যে জান্নাতের সুসংবাদ কলমে শাহাদাত পড়ার উপরে এটা কি শুধু তার জন্যই বিশেষভাবে না সকলের জন্য হুজুর রকম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে তুমি কোরআনের আয়াত পড়ে নাই রানিকানিমান খাফা মাকামি ওয়াকাফা আল্লাহ তারা বলতেছেন যে এটা শুধু তার জন্য নয় ফলে যে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে আল্লাহর সামনে খাড়া হইতে হবে এ কথাকে ভয় করে সে দুনিয়াতে সংযত হয়ে চলবে এবং আল্লাহ তালার যে সমস্ত ধমক এবং আল্লাহ তালার শাস্তির কথা আল্লাহ তালা বলছেন এটাকে যে ভয় করে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে তাদের সবার জন্য এই সুসংবাদ সেই জন্য মেরে মহতারাম দোষা দুর্গ বলে যে একটা মানুষের দিনের ভিতরে ইমান ইয়কিন যখন পয়দা হয় তখনই এটার আসর নেয় মানে মানুষ জ্ঞান হাসিল করে এলম হাসিল করে জান্নাত জাহান্নামের এলম তার কাছে আছে এবং আখেরাতের এলম তার কাছে আছে তো এই এলমের কারণে তার দিল প্রভাবিত হবে না মহানাই আসাম রহমতুল্লাহ আলী বলছেন এলেমের দ্বারা মানুষের দিল প্রভাবিত হয় না মানুষের দিল তো প্রভাবিত হয় ইয়কিনের দ্বারা যখন ইয়কিন করবে তখন যখনই শুনবে কথা তখনই তার দিল প্রভাবিত হবে দিলের ভিতরে আসর হবে তা নাহলে জানা আছে সবারই কিন্তু দিল এটা থেকে কোনো আসল নেয় না মেরা মহতারাম দোষা বলে যে দুনিয়াতে যত রকম ব্যবস্থা যা কিছু আমরা দেখি ওই যে কোনোটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য উপায় নয় যে এগুলি দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে নিব আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে নিব জমিন আসমানকে তিনি সৃষ্টি করছেন এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সব কিছু আল্লাহরই সৃষ্টি তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ সরকার চালায় কেউ দেশ চালায় কেউ জায়গা জমিন আবাদ করে বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা যত রকম নিয়ম কানুন দুনিয়াতে বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার কোনো উপায় নয় এগুলা আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয় বরং এই সব বিষয়গুলা হল দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি এগুলি হল আল্লাহ তালার পরিচয় লাভ করার জন্য আসমান আল্লাহর পরিচয় লাভ করার জন্য জমিন আল্লাহর পরিচয় লাভ করার জন্য আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য মেরে মহাতারাম দোষটা বুঝব এইগুলি দ্বারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয় এগুলি আল্লাহর কাছ থেকে লইবার কোন উপায় নয় বরং এগুলির দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে আল্লাহর পরিচয় নেবে বলে যে কাফের কাকে বলে বলে কাফের বলে হল তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার এই সব জিনিস এইগুলোর মধ্যে সে হারাই গেছে চাঁদের মধ্যে হারাই গেছে তারার মধ্যে হারাই গেছে সূর্যের মধ্যে হারাই গেছে দুনিয়ার এই সব সৃষ্টির মধ্যে সে হারাই গেছে আর বলে যে মোমেন কাকে বলে মোমেন হল সে কে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারিয়ে গেছে কাফের হল কে যে সমস্ত জিনিসের মধ্যে হারিয়ে গেছে আর মোমেন হইল যার ভিতরে সব কিছু হারাই গেছে সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই সব তার ভিতরে হারাই গেছে অর্থাৎ সব কিছুকে সে হজম করে ফেলছে আর সে কাফের বলে সে এই সব কিছুর মধ্যে হারাই গেছে কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত কখনো সে জমিন নিয়ে ব্যস্ত কখনো সে আসমান নিয়ে ব্যস্ত দুনিয়ার এক একটা খড়কুটা নিয়ে এসে ব্যস্ত তো সে ওইটার মধ্যে হারাই গেছে দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারাই গেছে সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব ইমান কাকে বলে ইমান হল যে আল্লাহ তালা একা সব কিছু করেন এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তালার সৃষ্টি এবং এই দুনিয়ার যত ব্যবস্থা দিয়ে আমরা দেখি না কেন দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহই ঘটান মেরে মহতারাম দোষটা বুঝব গাছের একটা পাতাও আল্লাহ তালার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে প্রত্যেকটা জিনিস দুনিয়া প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে আমার দেশে ঘটে আমার বাড়িতে ঘটে যেখানেই যা কিছু ঘটতেছে একজন ইমানদার সে সর্বপ্রথম কথাই বলে যে সব ঘটানেওয়ালা এক আল্লাহ আজ মের মহতরাম দোষটা বুঝুক যার ভিতরে ইমান নাই তো সে দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার এই সমস্ত ঘটনার কারণ তালাশ করে বেড়ায় যে কি কারণে এগুলি ঘটলো কি কারণে এটা ঘটলো মানে না কোনো কারণ নাই আল্লাহ তালার হুকুম আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন সেজন্যই ঘটছে আল্লাহ ঘটাইলেই ঘটে মেরে মহতারাম দোষটা বুঝব বলে যে সারা দুনিয়ার সমস্ত ব্যবস্থা দিই এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য এইগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয় সব জিনিসকে আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি এগুলির মধ্যে দেখো চিন্তা করো এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ চালাকে চিনো আল্লাহ চালাকে চিনবার জন্য এসব জিনিসের সৃষ্টি হুজুর আকাম সাল্লাহ আলী আসালাম হোদায় বিয়ার রাত্রিতে বললেন এই কথা ওই দিন বৃষ্টি হল রাত্রিবেলায় হুজুর বললেন একজন লোক একজন লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে আর একজন লোক আল্লাহতে বিশ্বাসী হবে তো আল্লাহ যে অস্বীকার আল্লাহকে অস্বীকারী কারা হবে বলে আল্লাহকে অস্বীকার করলে বাধা তারা হবে যারা এই কথা বলবে যে বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে অমুক তারকার কারণে হয়েছে যে বৃষ্টিকে তারকার দিকে মেরে মহতারাম দোষটা বুঝব তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দেবে এ হলো যে আল্লাহকে অস্বীকার করবে আরেকজন লোক যারা আল্লাহকে আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে তাহলে তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ তালার হুকুমে হয়েছে কিছুতেই হয়নি তারার কারণে হয় নাই কোন কিছুর কারণে হয়নি আল্লাহ তালার হুকুমে হয়েছে এই বৃষ্টি তো মেরে মহতারাম দর্শা দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন যত রকম পরিবর্তন যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে বলে সব ঘটনা একজন ইমানওয়ালা যখনই এই সমস্ত ঘটনাবলী দেখে তো সে সঙ্গে সঙ্গে কথাই তার দিলের ভিতরে আসে যে এর ঘটানেওয়ালা আল্লাহ কেউ নয় আর একজন যে আল্লাহ রূপে বিশ্বাস করে না সে বিভিন্ন রকমের কারণ তারা করে বেড়ায় বলে এই কারণে ঘটছে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে অথচ কোনো কারণে কিছু হয় নাই যা কিছু হয়েছে সব এক আল্লাহ তালার হুকুমের কারণে হয়েছে মেরে মহাতারাম দশটা বুঝুক ইব্রাহিম আলী ইসলাতাম তিনি দুনিয়াতে যত স্থির বস্তু আসিল আর যত চলনেওয়ালা আসিল সবকে অস্বীকার করল চন্দ্র সূর্য চলে অস্বীকার করলেন এই চাঁদ সূর্য আমার খোদা নয় এই চাঁদ সূর্য আমার সৃষ্টিকর্তা নয় আবার যে তারা যে পাথরের মূর্তি পূজা করে এগুলি সব জড়বস্তু পাথর এগুলিকেও অস্বীকার করলেন যে এগুলিও আমার রব নয় এগুলি আমার সৃষ্টি করতে নয় আমার পালন করতে নয় বলে যে সব কিছুকে অস্বীকার করে তিনি কি বলেন আমার পালন করতে এক আল্লাহ ইব্রাহিম আলী ইসলাতাম আল্লাহকে তার পালন পালনকর্তা স্বীকার করে নিলেন আর সব কিছুকে অস্বীকার করে দিলেন ইহাদকে তককে জিবরিল আলী ইসলাতামের মতো একজন ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার বলে তাকেও অস্বীকার করে তুমিও মাখলুক তোমার দ্বারাও কিছু হবে না হবে তো যা আমার আল্লাহ চাইবে তো তিনি পাথরের মূর্তি ভাঙলেন আর বলে যে তার সূর্যকে তিনি অস্বীকার করলেন তারকাকে অস্বীকার করলেন এই সব কিছুর পরে তার জন্য আগুন জ্বালানো হইল বলে এই আগুনে পোড়ায় মারবো তোমাকে তো আগুনও খোদার সৃষ্টি ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলে তারা পুড়ে মারবে এই প্রস্তুতি নিল শেষ মুহূর্তে বলে একেবারে শেষ মুহূর্তে চরম মুহূর্তে জিবরিল আলী ইসলাম হাজির হলেন তার সঙ্গে পাহাড়ের ফেরিস্তা তার সঙ্গে পানির ফেরিস্তা তার সঙ্গে বাতাসের ফেরিস্তা বলেন যদি হুকুম করেন তা আমার সঙ্গে এই সব ফেরিস্তা আছে আপনাকে সাহায্য করব কিন্তু ইব্রাহিম আলী ইসলাতাম উত্তর দিলেন যে এই জিব্রাহিম তোমার কোন সাহায্যের প্রয়োজন নাই যিনি সব কিছুকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য যথেষ্ট মেরে মহতারাম দোষটা বুঝব বলে যে আল্লাহ তালাও কোনো আসবাব কোনো দুনিয়ার জিনিস ব্যবহার করেন নাই বাতাসকে হুকুম দেন নাই পানিকে হুকুম দেন নাই মাটিকে হুকুম দেন নাই আল্লাহ তালা সরাসরি আগুনকে হুকুম দিচ্ছেন আগুনকে সরাসরি হুকুম দিচ্ছেন যে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও মেরে মহতারাম দোষটা বুজুর্গ বলেন দুনিয়ারই যত জিনিস আছে এই সমস্ত জিনিস কোনটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার উপায় নয় বলে আমি বাসন পাতলাম আল্লাহ এদের মধ্যে দেখ আমি টাকা নিলাম এটা আল্লাহ এদের মধ্যে আল্লাহ দেখ আমি জমিন চাষ করলাম এটার মধ্যে আল্লাহ দেখ বলে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয় বরং এই সব জিনিস হল আল্লাহকে চিনবার জন্য আল্লাহকে চিনো এদের ভিতরে এবং এই যা কিছু তোমার দুনিয়াতে দেখতেছ এই সব কিছুকে তুমি অস্বীকার করো বলে এগুলো থেকে কিছুই হয় না এক আল্লাহ থেকেই সব কিছু হয় আল্লাহকে চিনবার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছেন এক হলো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ দুনিয়াকে সাজাইছেন এক ইমান বালার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হল এই যে সে কার কাছ থেকে আশা করে সে কি এই দুনিয়ার জিনিস থেকে সৃষ্টি থেকে আশা করে না আল্লাহ থেকে আশা করে আর যা কিছু ঘটে তো সে এটাকে আল্লাহ ঘটাইছেন এই কথা বলে না দুনিয়াতে কোনো কারণ তালাশ করে এই তার পরীক্ষা একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তালা সাজাইছেন এই সব নিজামকে আল্লাহ তালা বানাইছেন দুনিয়ার এই নিজাম দিয়া <clears throat> আল্লাহ থেকে লওয়া যাবে না আল্লাহ থেকে লওয়ার রাস্তা ভিন্ন ইমানের জড়িয়েতে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে এবং ইমানের উপরে যে সমস্ত আল্লাহ তালার হুকুম নির্ভর করতেছে ওই সমস্ত হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে কিন্তু দুনিয়ার কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়া নেওয়ার কোন রাস্তাই নয় যে সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নিব এই সমস্ত জিনিস তো আল্লাহ তালা শুধুমাত্র একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য তৈরি করছেন যে দেখি ইমানওয়ালা কোন দিকে যায় যখন কিছু ঘটে তো সে কোন দিকে যায় কি আল্লাহর দিকে যায় না সে জিনিসের দিকে এই সমস্ত দুনিয়ার নিজামের দিকে দৌড়ায় আর মেরে মহতারাম দর্শক সে কার কাছে আশা করে কি দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে আসে আশা করে না সে আল্লাহর কাছ থেকে আশা করে সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম যা কিছু দুনিয়ার সৃষ্টি যা কিছু চলতেছে হইতেছে এগুলি আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন উপায় নয় এগুলির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয় বরং এই সব জিনিস হল আল্লাহ তালাকে চিনবার জন্য তুমি মহতাম দোস্তা বলেন যে ভাই ইমান তার সঙ্গে ইমানের আলামত থাকবে আর আলামত ছাড়া যদি ইমান হয় ওটা শুধু ইমানের দাবি থাকলো ইমান ওটাকে বলে না ইমানের সঙ্গে ইমানের আলামত পাওয়া যাওয়া চাই তা না হলে ইমান শুধু দাবি দাবি হল যে আমি একজন ইমান বানা এটা একটা দাবি হল কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটার আলামত পাওয়া যাওয়া চাই তাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ইমান বানা ইমানের আলামত কি বলে যে একজন সাহাবি হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লাম উত্তরে বললেন যে যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং খারাপ কাজ তোমাকে ব্যতীত করে দুঃখিত করে খারাপ কাজ হয়ে গেছে এই জন্য তোমার মনে ব্যথা এই জন্য তোমার মনের মধ্যে দুঃখ ভালো কাজ করতে পারছে এই জন্য মনের মধ্যে একটা আনন্দ খুশি তাইলে বুঝো তোমার মধ্যে ইমান আছে তো খারাপ কাজ করে যদি মনের মধ্যে দুঃখ আসে ভালো কাজ করে যদি মনের মধ্যে আনন্দ আসে খুশি আসে তো এটা হলো ইমানের আলামত যে ভিতরে ইমান আছে ইমানের পরিচয় তো মেরা মহতারাম দোষটা বুঝব ইমান তার আলামত ছাড়া ইমানের পরিচয় ছাড়া শুধু ইমানের দাবি তোমাদের যে এটা তো শুধু ইমানেরই দাবি হলো ইমানের ইমানের দাবি হইল আসলে প্রকৃতপক্ষে ইমান ভিতরে নাই ইমান তো তখনই বোঝা যাবে যে যখন ইমানের আলামত প্রকাশ পাবে মেরে মহতারাম দোষটা বুজুর্গ একজন লোক তারা হুজুর একম সাল্লাহ আলী ওসালামের খেদমতে হাজির হল এবং তারা বলল তারা যখন হুজুরের খেদমতে আসলেন হুজুর একম সাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে অথবা তোমরা কি তুমের মহতারাম দোস্ত তারা পরিচয় দিলেন আমরা সবাই ইমানওয়ালা এক বাক্যে সবাই বললেন যে আমরা ইমানওয়ালা উনি বলতেছেন এ কথা যে আজ দুনিয়ার মধ্যে মশগুল হওয়ার কারণে আমি নিজের পরিচয়টাও ভুলে গেছি আমি আমাকে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম দ্বারা পরিচয় করাই যে আমি তো কৃষক আমি তো ব্যবসায়ী আমি তো চাকরিজীবী আমি অমুক পদওয়ালা আর আমি অমুক তমুক দুনিয়ার জিনিস দিয়ে যে সমস্ত দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে দিছি ওগুলি দিয়ে নিজের পরিচয় করাই দিছি অথচ আমি এই এটা আমার কোনো পরিচয়ই নয় পরিচয় তো ছিল এটা যে আমি একজন ইমানদার সাহাবিরা ওই ওই জমা ওই সাথী ওই সমস্ত লোকেরা যখন হুজুরের খেদমতে হাজির হলেন আর হুজুর সাল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কারা তো তারা পরিচয় দিতেছে নিজেদের কথা বলতেছে না যে আমরা কৃষক দল আমরা গ্রামবাসী আমরা অমুক শহরের বাসী না না তারা পরিচয় দিতেছে আমরা সবাই ইমানদার ইমানওয়ালা তো মেয়ের মহতারাম দোস্ত বুজুর্গ এই পরিচয় দেওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে তোমাদের তোমরা যে ইমানদার এদের পরিচয়টা কিভাবে কিভাবে বুঝবো যে তোমরা ইমানদার এটার আমার মধ্যে কি যে তোমরা ইমানদার ওনারা বললেন আমাদের মধ্যে পনেরোটা খাসলত পনেরোটা অভ্যাস আমাদের মধ্যে আছে পনেরোটা জিনিস আমাদের মধ্যে আছে এই পনেরোটা জিনিসের কারণে আমরা ইমানদার তো প্রথম কি জিনিস বলে যে প্রথম পাঁচটার কথা উল্লেখ করলেন বলে প্রথম পাঁচটা হলো এই যে আমরা আল্লাহ তালার উপরে ইমান রাখি তার সমস্ত গুণাবলী সহকারে উনি যেমন আছেন তেমন আমরা আল্লাহ তালাকে সম্পূর্ণভাবে আয়াতে আনতে পারি না আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে আমরা জানি আল্লাহ তালার কি কি গুণ আছে আল্লাহ তালা সত্তাকে কেউ আয়াতে আনতে পারে না সেই জন্য বলতেছেন যে আমরা আল্লাহ তালার উপরে তার সমস্ত গুণাবলী সহকারে যেমন তিনি আসেন তেমন ভাবেই আমরা ইমান আনি ইমান রাখি আল্লাহ তালার উপরে ইমান রাখি দ্বিতীয় জিনিস হল আমরা আল্লাহ তালার ফেরেস্তাদের উপরে ইমান রাখি এবং আমরা আল্লাহ তালার কিতাব সমূহের উপরে ইমান রাখি কিতাবের উপরে ইমান রাখার কি অর্থ কোরআনকে কোরআন মনে করা আল্লাহ তালার কিতাব মনে করা যারা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মানে নাই তারাও এই কথা বলতো যে আসমানি কিতাব শেষ কিতাব এরপরে আর কোন কিতাব আসমান থেকে নাজেল হবে না কিন্তু আল্লাহ রসুলকে মানতেছে না আল্লাহ রসুলকে স্বীকার করতেছে না কিন্তু তারা একথা জানে তারা একথা বলে যে এটাই আসমানি শেষ কিতাব তো মেরে মহতারাম দর্শক কিতাবকে কিতাব জানা আসমানি কিতাব কোরআন জানা এটার উপরে ইমানের অর্থ নয় এই কিতাবের উপরে ইমান আনার অর্থ হল যে কিতাব আল্লাহ তালার কিতাব যে জিনিসকে হারাম করছে সেটাকে হারাম জানা যেটাকে হালাল করছে সেটাকে হালাল জানা এটা হলো কিতাবের উপরে ইমান যে আমি কোরআনের উপরে ইমান রাখি কি মানে যে কোরআন যেটাকে নিষেধ করছে সেটা থেকে আমি বিরত থাকি আজকে কোরআন যেটার আদেশ করছে আমি সে আদেশের আদেশকে পালন করছি যদি আমি কোরআনের নিষেধ কিন্তু কাজকে না ছাড়ি তা আমি কোরআনের উপরে ইমান আনি হুজুর আকম সাল্লাহ ইসলামের মজলিসে একজনে গিবত করছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন তুমি তো আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা মাস্কারা করতেছ খেল তামাশা করতেছ বলে না ইয়া রসুল্লাহ আমি আল্লাহর কিতাবের উপরে ইমান রাখি হুজুর একম সাল্লাহ আসলাম বললেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের হারাম করা জিনিসকে হালাল মনে করে সে আল্লাহর কিতাবের উপরে ইমান আনে নাই আল্লাহ তো গিবাদকে হারাম করে দিচ্ছে অন্যের দোষ চর্চাকে তার অনুপস্থিতিতে অন্যের দোষ চর্চাকে এটাকে আল্লাহ তালা হারাম করে দিছে কাজে তুমি অন্যের দোষ চর্চা করতেছ দোষ আলোচনা করতেছ তো তুমি তো আল্লাহ তালার কিতাবে নিষেধকৃত কাজকে করতেছ কাজে তুমি আল্লাহর কিতাবের উপরে ইমান আনো নেই মেরে মহতারাম দোস্তা বুর্গ আল্লাহর কিতাবের উপরে ইমান আনার অর্থ এই নয় যে এটাকে আমি আসমানি কিতাব হিসেবে জানি আল্লাহর কিতাব হিসেবে জানি বরং এটাকে আল্লাহর কিতাব হিসাবে ইমান আনার অর্থ হল এই যে কিতাবে যা নিষেধ করা হয়েছে এটা থেকে আমি বিরত থাকি এবং আমি <clears throat> এটার মধ্যে যা আদেশ করা হয়েছে আমি ওই আদেশকে পালন করি চাইলে আমি কিতাবের উপরে ইমান রাখি তো তারা জবাব দিতেছেন যে আমরা আল্লাহর কিতাবের উপরে ইমান রাখি আল্লাহর কিতাবের উপরে ইমান রাখার এই অর্থ মেরে মহাজারাম দোষটা বুঝব তারা বলেন আমরা সমস্ত রসুলদের উপরে ইমান রাখি এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আখেরাতের দিন হবে কেয়ামতের দিন হবে এবং আমরা এই কথা বিশ্বাস করি যে যা কিছু দুনিয়াতে ঘটে সব ভালো মন্দ আল্লাহ বাকি ঘটান আল্লাহ পাকের হুকুমের দ্বারাই হয় তা আমরা এই পাঁচটা বিষয়ের উপরে আমরা ইমান রাখি বলে যে এরপরে বলে আমলি আমল করো এরকম পাঁচটা বিষয় কি বলে যে আমল করি পাঁচটা বিষয় হলো যে একটা হলো যে আমরা নামাজ কায়েম করি আমরা একথা সাক্ষ্য দেই সাক্ষী দেওয়া এটা আমল যে একজনে সাক্ষী দিল মুখ দিয়েই তো সাক্ষী দেয় আর সাধু আল্লাহ ইলাহা বলল তো সে মুখ দিয়ে সাক্ষ্য দিল ওই কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তো ওনারা বলতেছেন যে আমরা কথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমরা এই কথা সাক্ষ্য দেই যে হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রসুল তো কাজে এটা আমাদের আমল ইমানের ভিত্তিতে আমাদের আমল দুই নম্বর হলো আমরা নামাজ কায়েম করি তো মেরে মহতারাম দশটা বুজুর্গ নামাজ কায়েম করার কি অর্থ নামাজ কায়েম করার অর্থ এই নয় যে আমি নামাজ পড়ি নামাজ কায়েম করার অর্থ হলে কে যে নামাজকে সুন্দর থেকে সুন্দরভাবে যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজকে ঠিক করে পড়ি নামাজ কায়েম করার এক অর্থ তো এই যে আমি নিজে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে নামাজকে আদায় করি বলে যে উত্তম থেকে উত্তম রূপে নামাজ আদায় করার কি উপকারিতা কি ফায়দা বলে যে যে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে আদায় করবে তো এই নামাজ তাকে সমস্ত গর্হিত কাজ থেকে এবং সমস্ত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে আল্লাহ তালার নিষেধ কাজ থেকে তাকে এই নামাজই বিরত রাখবে যতক্ষণ পর্যন্ত সে তার নামাজকে উত্তম না বানাইছে তো নামাজও পড়বে আবার আল্লাহ তালা নিষেধ করা কাজও লিপ্ত হবে খারাপ কাজও করবে তো মেরাম মহতারাম দোস্ত নামাজ উত্তম হয়েছে কিনা এটার পরিচয় হইল এটা যে তার সে নামাজ পড়ে খারাপ কাজ থেকে বিরত থাকে হয়তো আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহু বলতেন যে নামাজ যার নামাজ উত্তম হয় নাই উত্তম রূপে সে নামাজ পড়ে না তো সে এই নামাজের দ্বারা আল্লাহ তালা নৈকট্য লাভ করবে না বরং আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয়ে যাবে যদি সে নামাজকে সুন্দরভাবে না পড়ে তো নামাজকে সুন্দরভাবে পড়ার কি অর্থ নামাজকে সুন্দরভাবে পড়ার অর্থ হলে যে এইরকম ভাবে নামাজ পড়বে এই নামাজটাকে নামাজের বাহিরে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে তাহলে সে নামাজ পড়তেছে তো মেরে মহতারাম দোষরা বলতেছেন এই কথা যে আমরা নামাজ কায়েম করি নামাজ কায়েম করার এক অর্থ হল এই আর দ্বিতীয় অর্থ হল বলে যে এই নামাজের জন্য অন্যকে যে নামাজ পড়তেছে না তাকে আমি নামাজের জন্য তৈরি করি যদি একজন লোক নামাজ পড়ে না উন্মতের মধ্যে তাহলে সমস্ত উন্মতের দায়িত্ব হল যে ওই একজন লোককে নামাজের জন্য তৈয়ার করা যে সে নামাজ পড়ে নামাজের জন্য তাকে খোসামত করা তো মেরে মহতাম দোষ বলেন যে নামাজ কায়েম করার এক অর্থ তো হল নিজের নামাজকে উত্তম থেকে উত্তম বানানো যেই নামাজ আমাকে আল্লাহ তালার নৈকট্য দিবে এবং যেই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তো এরকম উত্তম থেকে উত্তম নামাজ তৈর করা আমের মতন তার এক অর্থ হল যে অন্যকে নামাজের জন্য তৈয়ার করা যে একজন লোক নামাজ পড়ে না তো তাকে খোসামত করে তাকে যেভাবে পারি আমি নামাজের জন্য তৈয়ার করি এটাও নামাজ কায়েম করে তোমার মহতাম দোষটা বলেন যে এরপরে ওনারা বললেন যে আমরা জাকাত আদায় করি তো জাকাত আদায় করার কি অর্থ উনি বলেন যে আলমান আসাব রহমতুল্লাহ আলী বলতেন যে যদি মুসলমান জাকাত আদায় করে তো বলে যে এই জাকাতের যে বরকত আল্লাহ তারা দিবেন এই জাকাতের উপরে জাকাত আদায় করার উপরে মুসলমান সেই জাকা সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই রাখে না জাকাতের উপরে এত বরকত আল্লাহ তারা দিবেন যে বরকতকে সহ্যই করতে পারবে না তো মেরে মহাজারাম দোষটা বুঝবো জাকাত আদায় করার অর্থ হল এই যে যে ধনী ব্যক্তি যার উপরে জাকাত খরচ হয়েছে সে এই জাকাত পাওয়ার উপযুক্ত গরিব লোককে তালাশ করে যাচাই করে সে সঠিক জায়গায় তার জাকাতকে পৌঁছে দিবে তার জাকাতকে আদায় করে দিবে জাকাত আদায় করার অর্থ এই এবাদত করার অর্থ এই নয় যে ফরজ হুকুম আদায় করার অর্থ এই নয় যে ভাই আমি কোন রকম ফরজকে আদায় করে দিলাম ফরজ পার করে দিলাম এবং এটা প্রত্যেকটা তরিকা রয়েছে জাকাতের তরিকা হলেই যে যার উপরে জাকাত ফরজ হয়েছে ধনী ব্যক্তি সে ওই রকম গরিব উপযুক্ত লোক যে জাকাত নিতে পারে তাকে তালাশ করে বলেন যে যেরকম নাকি নামাজ পড়ার জন্য পাক পানি মানুষ তালাশ করে নামাজ পড়বে পাক পানি তালাশ করে পাক পানি দিয়া পবিত্র পানি দিয়া সে অজু করবে তারপরে সে নামাজ আদায় করবে ঠিক এমনি ভাবে মেরে মহতারাম দোষটা বুঝব বলে যে যেরকম নাকি একজন নামাজ মুসল্লি সে অজু করার জন্য পাক পানি তালাশ করে বলে ঠিক এরকম ভাবে জাকাত একটা ফরজ হুকুম এই হুকুমকে আদায় করার জন্য যার উপরে জাকাত ফরজ হয়েছে সে আদায় করার জন্য এরকম উপযুক্ত লোক কে যাকে দিলে তার জাকাত আদায় হবে তাকে তালাশ করা যার উপরে জাকাত ফরজ তার সে তার উপরে দায়িত্ব মেরে মহতরাম দোষটা বুজুর্গ বলেন যে যখন মুসলমান এই উম্মদ জাকাত দেওয়া ছেড়ে দিছে তো আল্লাহ তারা তাদের উপরে বলে যে বিজাদিদের ট্যাক্স আল্লাহ তালা তাদের উপরে নিযুক্ত করে দিয়েছে এক সময় ছিল এই উম্মত বিজাতিদের কাছ থেকে ট্যাক্স উসুল করত আর এক সময় এই হল যে যখন এই উম্মত জাকাত দেওয়া ছেড়ে দিল তো আল্লাহ তালা বিজাতিদেরকে তাদের উপরে উঠাই দিয়েছেন চড়াও করে দিয়েছেন এখন এই উম্মত বিজাতিদেরকে ট্যাক্স দিতেছে কত সরম আর কত লজ্জার বিষয় যে অন্যের কাছ থেকে ট্যাক্স উসুল করত সে আজ তাদেরকে ট্যাক্স দিতে হইতেছে তাকে এটা কেন এই আজাব কেন বলে যে এই অপমান আর অপদস্থতা কেন এই জন্য যে এই উম্মত জাকাতকে সঠিকভাবে আদায় করা ছেড়ে জাকাত দিতেছে না মেরে মহতরাম দোস্ত সাহাবাদের জমানায় জাকাতের মধ্যে তো এরকম ছিল অবস্থা জাকাত আর যারা জাকাত নিবে তাদের অবস্থা এরকম ছিল যে যেন বাচ্চারা যেরকম গ্রাম দেশে লুকোচুরি খেলে বলে যে সবাই এক জায়গায় আত্মগোপন করে আর একজন সবাইকে তালাশ করে যে তারা কোথায় আত্মগোপন করবে তো মেরে মহাতারাম দোষটা বুজুর্গ সাহাবাদের জমানায় জাকাত গ্রহিতা আর জাকাত দাতা তাদের মধ্যে যেন এই লুকোচুরির খেলা ছিল বলে যে জাকাত দাতা সে তো খুঁজে বেড়াইতেছে জাকাত গ্রহিতাকে আর জাকাত গ্রহিতা সে নিজেকে গোপন করতেছে সে নিজেকে ছুপাইতেছে যেন আমারে পায়া না যায় আর আজ উল্টা হয়ে গেছে বলে যে আজ তো হল জাকাত গ্রহিতা খুঁজে বেড়াইতেছে আর জাকাত দাতা পালাইয়া বেড়াইতেছে সাহাবাদের জমানা ছিল বলে যে জাকাত গ্রহিতা পালাইত নিজেকে গোপন করত আর জাকাত দাতা তাদেরকে খুঁজত আর তাদেরকে তালাশ করত আর আজ হয়ে গেছে বলে জাকাত দাতা সে পালাইতেছে আর জাকাত গ্রহিতা যে সে খুঁজে বেড়েছে কি কার কোথায় জাকাত পাওয়া যায় মেরে মহাজারাম দোষটা বুজুর্গ বলেন যে জাকাত যেটা এটাকে আজ আমরা বিকৃত করে ফেলি জাকাত দিতেছি না আল্লাহ জানা কোরআনে পাকের মধ্যে বলছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ্বদাকাত আল্লাহ জানা জাকাত সৎকা খেরাত এগুলিকে বাড়ান আর আল্লাহ জানা সুদকে আল্লাহ জানা ঘাটান কমান সুদকে ধ্বংস করেন তো সুদের উপরে যে আঘাত মানে এটার কোন সীমা নাই সদকা জাকাতের উপরে যে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা এটারও কোনো সীমা নাই মেরে মহতরাম দোষটা বুঝব সুদি লেনদেন বলে এটার দ্বারা কি হইতেছে বলে এটার দ্বারা তো আমি আমার শরীরকে না পাক করতেছি আল্লাহ হাসানা যেটাকে হারাম করছেন এটাকে ঢুকায় এটা খায়া আমি শরীরে রক্ত তৈরি করতেছি আর শরীরে রক্ত মাংস তৈরি করতেছি সবই আমার হারাম হইতেছে তা আমার এবাদত কি করে আল্লাহ তালার কাছে কবুল হবে আমার দোয়া কি করে আল্লাহ তালার কাছে কবুল হবে মেরে মহতরাম দোষটা বুঝব যেরকম আমার দোয়া কবুল করাইবার জন্য আল্লাহ কাছে আর আমার এবাদতকে শুদ্ধ করার জন্য আল্লাহ তালার কাছে কবুল করাইবার জন্য যেমন আমাকে পবিত্র পানি দিয়ে উজু করতে হয় বলে ঠিক এরকম ভাবে আমার শরীরকেও পাক রাখতে হবে এই হারাম খাদ্য থেকে সুদ থেকে আমার শরীরকে শরীরের রক্ত মাংসকে আমার পাক পবিত্র রাখতে হবে মেরে মহতারাম দোষটা বুজুর্গ বলে যে যে ব্যক্তি সুদ খায় সে তো আল্লাহ যারা বলতেছেন সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে বলেন যে সুদি কারবার করতেছে তো সে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তো সে যে যুদ্ধ ঘোষণা করছে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে সে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে আল্লাহ যে তার প্রতিপক্ষ হইল সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এই জন্য মেরে মহতারাম দোষটা দুর্গ এই সব কিছুর কারণ হইল বলে যে জাকাত যেভাবে আদায় করার ছিল সেভাবে আমরা জাকাত আদায় করি না বই না এই সব মুসিবতের মধ্যে আমরা পড়ছি যদি জাকাত শুদ্ধভাবে আদায় হয় ঠিকভাবে আদায় হয় হজমানা ইলিয়াস রহমতুল্লাহ আলী কথা বলতেন যে জাকাত যদি সঠিকভাবে মুসলমান এই উম্মত আদায় করে তো এই জাকাতের যে পিছনে যে আল্লাহ তালার যে বরকতের ওয়াদা রয়েছে সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই নেই এত বরকত রয়েছে যে বরকতকে উম্মত সহ্যই করতে পারে <coughs> মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ বলে যেহেতু এই জাকাত এখন আদায় করার মতো সঠিক পদ্ধতি আমাদের কাছে নাই সেজন্য বলে যে এটার কোনো বরকতও আমরা দেখতে পাইতেছি না এবং এটার না দেওয়ার কারণে সঠিকভাবে না আদায় করার কারণে বলেন যে ভাই সুদ আমাদের উপরে চাপছে সুদি কারবারের মধ্যে লাগছি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি শরীরে রক্ত মাংস সব এগুলিকে আমি নাপাক করতেছি আর এগুলি দিয়েই নামাজ পড়তেছি আর এগুলি লয়েই আমি আল্লাহ তালার কাছে লম্বা লম্বা দোয়া করতেছি আর আশা করতেছি কি করে হবে এই জন্য বলেন বলে তারা এই কথা দ্বিতীয়বার দ্বিতীয় কথা যেটা বললেন সেটা হলে তৃতীয় কথা বললেন যে আমরা জাকাত আদায় করি তো জাকাত আদায় করা এটা বহুত বড় জিনিস যে যখন জাকাত আদায় করবে তো এটার বরকতকে এটার পিছনে যে বরকত আছে এই বরকত সহ্য করার মতো ক্ষমতাই আমাদের নেই এত বরকত আল্লাহ তালা এদের পিছনে রাখছে মেরে ব্যবসা সাবুর্ব বলে যে এরপরে যারা বললেন <clears throat> যে আমরা বাইতুল্লাহর হজ করি আর আমরা রমজান মাসে রোজা রাখি এই পাঁচ আমল আমাদের মধ্যে আছে মেরে মতাম দোষের পরেও বলে যে আর পাঁচটা জিনিস আছে যেটা ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে আছে ইসলাম আনার আগে থেকেই আমাদের মধ্যে এই পাঁচটা খাসরত আছে পাঁচটা অভ্যাস আমাদের আছে সে পাঁচটা অভ্যাসের মধ্যে প্রথম হল সবর যে আমরা সবর করবে বলা উনি বলেন যে ভাই এমন পাঁচটা বিষয় তাদের মধ্যে আছে ছিল যেটা ইসলামের পূর্ব যুগ থেকে ছিল আর ইসলামে ইসলাম আসার পরও আজ এই জমানায় এই পাঁচটা জিনিস পাওয়া মুশকিল হবে মুসলমানদের মধ্যে অথচ তাদের মধ্যে এই পাঁচটা গুণ ইসলামের পূর্বযুগ থেকেই ছিল এক হল সবর সবরের কি অর্থ বলে যে আর উন্মত তো সবরকেই ভুলে গেছে সবর কাকে বলে সবর বলে হল যে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তালার হুকুমের উপরে জমা বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর হুকুমকে হুকুমের উপরে জমে থাকে সে পরিস্থিতির শিকার হয়ে যায় না আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে সে পরিস্থিতির শিকার হয় বলে পরিস্থিতি যেরকমই হোক না কেন সে আল্লাহ তালার হুকুমের প্রয়োজন মেরে মহতারাম দোষ এটা হল সবরের অর্থ যে আল্লাহ তালার হুকুমের মোকাবেলা আল্লাহ বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় সে আল্লাহ তালার হুকুমের উপরে জমে যায় পরিস্থিতি যেরকমই হোক মেরে মহতারাম দোস্তা বুঝব দ্বিতীয় জিনিস যেটা সেটা হলো শকর মানে আমাদের মধ্যে শকর সে শকর আছে তো সবর ও শকর এরকম দুইটা গুণ এক হাদিসের মধ্যে আসছে যে অর্ধেক ইমান তো সবর অর্ধেক ইমান শকর মানে কথা হলো যে যদি সে সবর কর্মেওয়ালা হয়ে যায় তো অর্ধেক ইমান হাসিল করছে আর শকর কর্মেওয়ালাও যদি হয় তাহলে তো পুরা ইমানই হাসিল করছে তো সবর শকর এই দুইটা জিনিস মিলেই ইমান শকর কাকে বলে মানে শুকর বলে হল কি যখন তার সচ্ছল অবস্থা হয় ভালো অবস্থা হয় নিয়ামতের অবস্থা হয় তখনও সে এইরকম ভাবে আল্লাহ তালার আল্লাহ তালার সান্নিধ্য লাভের জন্য মেহনত করে যেরকম নাকি অসচ্ছল অবস্থায় অভাবনতার অবস্থায় বিপদাবদের অবস্থায় বন্যা দুর্যোগের অবস্থায় বিভিন্ন রকমের দুনিয়ার পেরেশানির অবস্থার মধ্যে যেরকম সে আল্লাহ চালার কাছে কান্নাকাটি করে আল্লাহ চালার দিকে রুজু হয় আল্লাহর কাছে চায় বলে যে সুখের অবস্থায় স্বচ্ছর অবস্থায় নিয়ামতের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহর মুখী হয় এই হল শুকর কর্মে মানুষ হুজুর একরম সাল্লাহ আলী ওসাল্লাম পরে যে যখন এ আয়াত নাজিল হইল যে আপনারা আগে পিছিয়ে সব গুণাকে মাফ করে দিলাম আল্লাহ তালা বললেন হুজুর সাল্লাহ ইসলাম সম্পর্কে যে আপনার পূর্বের পিছনে সব গুণাকে মাফ করে দিল তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নামাজের খেয়ামকে আরো দীর্ঘ করলেন আর নামাজের সেজাকে আরো দীর্ঘ করতে লাগলেন খুব বেশি নামাজের মধ্যে কেয়াম লম্বা লম্বা করতে লাগলেন সেজা লম্বা লম্বা করতে লাগলেন আম্মা জান আয়সা রদি আল্লাহ তালা হুজুরকে বললেন পিয়া রসুল আল্লাহ আল্লাহ তারা তো আপনার আগে পিছে সব গুণাকেই মাফ করে দিয়েছেন তবু আমি আপনি এত কেন মেহনত করেন এত কোন কষ্ট স্বীকার করেন নামাজকে এত দীর্ঘ করতেছে কত কষ্ট হইতেছে হুজুর একম সাল্লাহ ইসলাম উত্তরে বললেন আপনা কোন আপনার শাকুরা আমার কি উচিত না যে আল্লাহ আমাকে এত নেমত দিছে আমার আগে পিছিয়ে সব গুণা মাফ করে দিয়েছে আমি আল্লাহ তালা শকর গুজার বান্দা হয়ে যাই আল্লাহ তালা শকর গুজারি করি তো তার মানে এই খবর আসার আগে এই নিয়ামত পাওয়ার আগে যা নামাজের মধ্যে মেহনত করতেন তার চেয়ে মেহনত আরো বাড়াই দিলেন যখন এই নিয়ামতকে এই সুসংবাদ দেওয়া হয় সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব মানুষ তার খারাপ অবস্থার মধ্যে দুরবস্থার মধ্যে অভাব অনটনের মধ্যে দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের সময় যেই পরিমাণ আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে সে ধর্ণা দেয় বলে যে নিয়ামতের অবস্থায় সুখের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহ তালার কাছে কান্নাকাটি এবং এর চেয়েও বেশি আল্লাহ তালার ইবাদত বন্দীগীতে থাকে এটা হল সুখ তো এই জন্য উনি বলেন যে উম্মত আজ সবরকেও ভুলে গেছে শকরও ভুলে গেছে সবল কাকে বলে এটাও বুঝে না শকর কাকে বলে এটাও বুঝে না মেরে মহতরাম দোষটা বুজুর্গ অথচ তারা কি বলতেছে বলে যে জাহিনিয়াদের যুগ থেকে অর্থাৎ ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে এই এই গুণ আমাদের মধ্যে ছিল মেরে মহতরাম দোষটা বুজুর্গ এক হলো সবল আর এক হলো শুকর আরেকটা ওনারা বললেন যে আরেকটা হলো যে আমাদের শত্রুর উপরেও যদি বিপদ আসে তো আমরা আনন্দ আনন্দ প্রকাশ করি না আমরা খুশি হই না যে শত্রুর উপরে বিপদ আসছে যাতে আমরা খুশি হই না আজ তো মেরে মহতরম দোষটা বুঝব মুসলমান হওয়া সত্ত্বেও বলে যে আমরা একে অপরের বিপদে যদি তার ভালো না লাগে তো তার উপরে খুশি প্রকাশ করি আর তারা বলতেছে যে আমরা তো আমাদের শত্রুর উপরে বিপদ আসলেও আমরা খুশি অনুভব করি না বরং তারা যে সারা দুনিয়াতে ফিরছেন আর দেশ জয় করছেন এটার উদ্দেশ্য এই নয় যে মানুষকে খতম করো উদ্দেশ্য এটাই ছিল যে তারা আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে যায় মানুষের প্রতি দয়া মানুষের প্রতি দয়া চাই সে দুশ্মনী হোক না কেন যে ইসলাম বিরোধী ইসলামের দুশ্মন বলে তাকেও তারা এটা চাইতেছেন যে সে ইসলামের দুশ্মনী করে আল্লাহ তালার আজাবের মধ্যে না পড়ে আল্লাহর আজাব থেকে সে কি করে মুক্তি লাভ করে বলে দেশ জয় করতেছেন এই জন্যই যে এই সমস্ত লোক আল্লাহর আজাব থেকে বাঁচু তো সাহাবাদের দিলের ভিতরে তো দুশ্মনের জন্য সহানুভূতি ছিল যে তারা আল্লাহর আজাব থেকে বাঁচুক মেরে মহতারাম দোষা আজকের মুসলমানের দিলের মধ্যেও এটা হওয়া উচিত সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে আল্লাহ তালার আজাব থেকে বাঁচে তো তারা বলতেছে যে আমরা আমাদের দুশ্মনের রূপে বিপদ আসলেও আমরা খুশি হই না আর আরেকটা গুণ আমাদের মধ্যে আছে যে আমরা যখন শত্রুর মোকাবেলায় আসি তখন আমরা কখনো ময়দান ছাড়া পালাই না যান গেলেও না ময়দানে আমি আমরা খুব জমে থাকি তো ময়দানে জমা এই গুণ আমাদের মধ্যে ইসলামের পূর্বযুগ থেকে আমাদের মধ্যে আছে আরেকটা গুণ আমাদের মধ্যে আছে সেটা হলো যে আমরা আল্লাহ তালা যা আমাদের উপরে আমাদের জন্য ফেসলা করেন আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি সবসময় কোন সময় আল্লাহর উপরে অসন্তুষ্ট হই না আল্লাহ এরকম কেন করলো আল্লাহর আল্লাহ তারা যা চান এটার উপর আমরা সবসময় সন্তুষ্ট থাকি সুমেরা মহতরম দোস্ত তারা যখন এই গুণগুলির কথা বললেন তো হুজুর একরম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ফোকাহা দাবা বলে এরা তো দিনের পুরা পুরা পুরা সমাজ তাদের মধ্যে আছে পুরা বুঝ তারা দিনের বুঝ তারা বুঝে ফেলে তাদের মধ্যে এসে গেছে এবং তাদের তো পরিপূর্ণ যে তাদের তো তরবিয়ত হয়ে গেছে তাদের প্রতিপালনও হয়ে গেছে ইসলামের মধ্যে যে এরকম গুণাবলী তারা নিজের ভিতরে রাখে তারপরে আরেকটু উঁচা কথা বললেন বলেন যে যে তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে একথা বলেন নাই অলি হওয়ার উপক্রম হয়েছে অথবা অন্য কোন জিনিস আল্লাহ হওয়ার উপক্রম হয়েছে এরকম কথা বলেন নাই বলছেন নবী হওয়ার উপক্রম যদি নবুয়তের দরজা খোলা থাকত তাইলে তো তারা নবী হয়ে গেছিল মেরে মহতারাম দশটা বুজুর্গ তাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর কারণে তারা নবী হওয়ার উপক্রম আর যদি এই সমস্ত গুণাবলী আজ উম্মতের মধ্যে আমাদের মধ্যে আসে তো মেরে মহাজারাম দোষটা বুঝব নবী হওয়া তো আর সম্ভব নয় অলি তো কমসে কম এই উম্মত হয়ে যাবে আল্লাহ তারা তো মেরে মহাজারাম দোষটা বুঝব বলেন যে ভাই শুরুতে বলছেন যে ইমানের ইমানের সঙ্গে ইমানের আলামত চাই তা না হলে ইমান শুধু দাবি দাবি ইমানের আলামত কিছুই নেই ইমানের পরিচয় কিছুই নেই আমার প্রতি ইমান আছে এটার পরিচয়টাই কি তো এই জন্য উনি বলেন যে এই পর্যন্ত তো ইমানের আলামত বলা হল আবার যে ইমানের একটা বড় আলামত সেটা হলো এই তাকুয়া এই জন্যই ইমানের যে কলমা ইরাহা ইল্লাল্লাহ এই কলমাকে তাকুয়ার কলমা বলা হয়েছে তাকুয়া কাকে বলে তাকুয়া বলে হলো যে একাকি যখন মানুষ একাকি থাকে নিরিবিলিতে নির্জনে আল্লাহকে ভয় করে নির্জনে আল্লাহকে ভয় করে লোকালয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহকে ভয় করা এটা নয় মানে যখন সে নির্জনে কেউ নাই সেখানে সে আল্লাহকে ভয় করতেছে তুমি এর মহাতরাম দোষটা বুঝবো এটাকে তাকুয়া বলে যে তাকুয়া সে নির্জনে আল্লাহকে ভয় করে একাকি যখন থাকে তখনও সে আল্লাহকে ভয় করে যখন সে আল্লাহ তালাকে এরকম একাকি সময় ভয় করে নির্জনে ভয় করে তো এটাকে তাকবা বলে আর এই তাকবার উপরে আল্লাহ তালার বাদা আল্লাহ তালা পাঁচটা পুরস্কারের বাদা করছেন প্রথম পুরস্কার হল যে তাকওয়া অবস্থায় যদি কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ হয়ে যায় তো আল্লাহ তালা ওই গুণা থেকে তাকে বাঁচার রাস্তা বের করে দিবে এ আজকে বলেন যে হাদিসের মধ্যে আসছে যদি সাতবক জমিন আর সাতবক আসমানকে একটা গোলাকার বৃত্ত বানানো হয় আর তার ভিতরে গুনাহের জন্য তাকে কেউ আহ্বান জানায় গুনাহে লিপ্ত হওয়ার জন্য আর সে সেখান থেকে ভাগতে চায় তো আল্লাহ তালা এই সাত আসমান জমিনের ভিতর থেকে তাকে বাইরে হবার রাস্তা করে দিল মেরে মহতরাম দোস্ত যে ইউসুফ আলী ইসলাতামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইল আর বলে যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হল তো ওই সময় হজরত ইউসুফ আলী সালাম সেখান থেকে পলায়ন করলেন আবার যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত আল্লাহ তালা দরজাকে খুলে দিতেন বলে এরকম ভিতরে সাত দরজার ভিতরে ইউসুফ আলী সালাতামকে গুনাহের জন্য আহ্বান করতেছে সেখানে তিনি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন আল্লাহ তারা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল এভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন তো মেরে মহাতারাম দশটা বুজুর্গ যখন মানুষ <clears throat> আল্লাহকে ভয় করে তাকুয়া হাসিল করে যেটা ইমানের একটা বিষয় যে ইমানের একটা আলামতার পরিচয় এই তাকুয়া যখন মানুষের মধ্যে থাকে তো যে কোনো অবস্থায় সে থাকুক মেরে মহতরাম দোষটা বুজুর্গ গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না গুনা থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে আল্লাহ তালার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে যেখানেই সে থাকুক যত বন্ধ জায়গায় থাকুক না কেন যদি তার ভিতরে তাকবা থাকে তো আল্লাহ তালা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তারা বের করে দিল মেয়ের মহতারাম দোষটা বুজুর্গ একটা হলো তাকুয়া এদের উপরে এক ওয়াদা হল যে এরকম ভাবে আল্লাহ তারা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন আর হলো দ্বিতীয় ওয়াদা হল যে তাকে আকলের বাইরে ধারণার বাইরে আল্লাহ তারা তাকে রুজি দিবেন মেরে মহতারাম দোস্ত বলেন যে রুজি আল্লাহ তালা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমে দিতে পারেন এবং আল্লাহ তারা আপন কুদরতে আসবাব ছাড়াও রোজি দিতে পারেন মেরে মহাম দোষটা কমের মধ্যে বেশি অথবা বেশি দিয়ে দিতে পারেন অথবা অল্পের মধ্যে আল্লাহ আর অল্পের মধ্যে আল্লাহ চালা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন সব রকমই আল্লাহ তালা পারেন মানুষের আকলে ধরে না এরকম অবস্থায় আল্লাহ তালা রুজি দিতে পারেন একজন সাহাবি পেশাব করতে বসছেন বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশ্বাসী নিয়ে আসতেছে স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে ওনার সামনে রাখতেছে একটা একটা করে সতেরোটা রাখছে মেরে মহাম দোষটা বুজুর্গ তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে হাজির হয়েছেন কারণ হুজুরের সাহাবি ওনারা রসুল্লাহ সেসমকে জিজ্ঞাসা না করে কিছু করবেন না তো হুজুরের খেদমতে হাজির হয়েছেন বলে ইয়া রসুল্লাহ এই ঘটনা এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি হুজুর আকরম সাল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকেছি না বলে না আমি গর্তে হাত ঢুকাই নেই ইঁদুর নিজেই ঘরের গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল বলে যাও এটা আল্লাহ তালা পক্ষ থেকে তোমার জন্য রুজি তুমি এটাকে খাও মেয়েরা মহাতাম দশটা বুজুর্গ বলেন যে পেশাব করতে বসছেন জিকির করতে বসেন নাই নামাজ পড়তে বসেন নাই কোরআন তেলাওয়াত করতে বসেন নাই আল্লাহ তালার কাছে দুনিয়া এত নিকৃষ্ট বলে তুমি পেশাব করতে বসছো সেখানে দিয়ে দিব এর কোনো দাম নাই আমার কাছে যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই জিকের করা লাগবে না নামাজ পড়া লাগবে না পেশাব করতে পারিবা সেখানে দিয়ে দিব মেরে মহতারাম দোষটা দুর্গ অনেকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না আবার যে একজন সাহাবি উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না রসুল্লাহ আসল্লাহ আসলামের খেদমতে হাজির হয়ে গেলেন বলে ইয়া রসুল্লাহ ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়ে যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না হুজুর রকম সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি তুমি তোমার বাগানের ফল নামাইছো কি বলে হ্যাঁ আমি ফল নামাইছি রসুল্লাহ সাল্লাহাম সেখানে গেলেন ফল স্তূপ করে রাখছে অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে আর বলতেছেন যে যাও তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো তো সব পাওনাদার আসলো তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিতে থাকলো সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি নাই মেরা মহতারাম আবু হরাই ঘটনা বলছেন রসুল্লাহ আসল্লাহ ইসলাম সতেরোটা খেজুর দিচ্ছেন আবার যে সবাইকে ডাকো সবাই মিলা খাইছে একের পর এক আবার যে খাওয়ার পরেও ওই সতেরোটা বাকি রয়ে গেছে হুজুর একম সাল্লাহ ইসলাম বললেন হ্যাঁ আবু হরাইরা এইগুলা তুমি তোমার ছোলের মধ্যে রেখে দাও তিনি তার ছোলের মধ্যে রেখে দিলেন তিনি নিজে বলেন যে আমি হুজুরের জমানা ওই ছেলে থেকে খেজুর খেয়েছি আর জাবু বকরের জামানা পুরাটা আমি ওই ছেলে থেকে খেজুর খেয়েছি আর সোমর রদিলের জামানা খেলাফতের জামানা পুরাটাই আমি ওই ছেলে থেকে খেজুর খেয়েছি আর ওসমান রদিয়াল্লাহ তালানুর শাহাদত পর্যন্ত ওই ছেলে থেকে আমি খেজুর খাইছি আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে এক হাজার পঞ্চাশ দেড় হাজার মন যে খেজুর আমি এই ছেলে থেকে খাইছি তো মেরে মহতারাম দোষটা বুঝব আল্লাহ তারা যে ভাবে রুজি দিতে পারেন আল্লাহ তারা রুজি দিবার উপরে কুদরত রাখেন ক্ষমতা রাখেন আসবাব দিয়েও দিতে পারেন বিনা আসবাবেও আল্লাহ তারা দিতে পারেন সাহাবাদের সঙ্গে যে ঘটনা মেরে মহতারাম দোষটা বুঝব এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকবা ছিল আর ওই তাকবার কারণে আল্লাহ তারা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা মেয়ের মহতারাম দোষটা বুঝল বলে যে তৃতীয় পুরস্কার হইল যে আল্লাহ যে তাকমা এখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তালা তার জন্য বের করে দিবেন তার কাম কাজকে আল্লাহ তালা সহজ করে দিবেন দাউদ আলী ইসলামের ঘটনা শুনেছেন দাউদ আলী ইসলাত ওসালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন উনি বাদশাহ ছিলেন পুরা খাজানাই ওনার ওনার পুরা ধনভাণ্ডারই তো ওনার কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে ভান্ডার থেকে নিতেন মেরম আসলাম দোস্তরা বুজুর্গ সেই জমানায় আগের জমানায় মোত্তাকি বাদশাহ বলে যে তারা তো আবার নিজের সম্পর্কে পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে পাবলিকের কাছে আমি কিরকম এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন আর পাবলিকের জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশাহ কেমন দাউদ আলাহ ইসলাম চাই নিজের বেশ বদলায়া রাত্রেবেলায় ঘুরে বেড়াইতেন আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশাহ কেমন তো লোকেরা তো আর দাউদ আল ইসলামকে চেনে না আসল যেটা সেটাই বলতো খুব ভালো খুব ভালো খুব ভালো সবাই বলে খুব ভালো ভালো মেরে মহাতারাম দোষটা বুঝব আল্লাহ তালা একদিন এক ফেরেস্তা খাড়া করলেন রাস্তায় রাস্তায় ফেরেস্তা খাড়া করলেন দাউদ আলাই সালাম তাকে যে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশাহ দাউদ কেমন বলে খুব ভালো খুব এবাদত করে কিন্তু একটা দোষ আছে বলে কি সেটা বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন নিজের হাতের কামাই থেকে আল্লাহর বস্তে করবেন সেটা করেন না আল্লাহর বস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন এই দোষটা আছে তার মধ্যে মেরে মহাতারাম দোষটা বুঝব বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে আর সে জমানার বাদশারা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন বলে যাক আমার একটা দোষ ধরা পড়ল আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল তো মেরে মহতারাম দোষ সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন বলে আমি হাতে রোজগার করা করবো এটা আমার সংসার চলবে তাদের রোজগার কি করবেন আল্লাহ আল্লাহ তালার নবী আল্লাহ তালা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও এটাকে বাজারে বিক্রি করো এটা দিয়ে তোমার সংসার চলবে লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বর্ম বানায় ওইটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয় জায়গা মতো লাগাইতে হয় তো আল্লাহ তারা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন অত্যন্ত কঠিন কাজ যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো আবার এটাকে কড়াকে ইয়ের ভিতরে ঢুকানো লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে যখন উনি তৈরি হয়ে গেলেন তো আল্লাহ তার জন্য লোহাকে বলে যে গোলানো আটার মতো করে দিচ্ছে উনি নিজের হাতে ওই ওইটা এই নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করছেন এটা দিয়ে বর্ম তৈরি করছেন রোজানা একটা করে বর্ম তৈরি করছেন যে বর্মটা পাঁচ হাজার বিক্রি হইত উনি মাসিক বেতন নিতেন দুই হাজার এখন পাঁচ হাজার রোজানা কামাই করতেন তো মেরে মহাতারাম দোষটা বুঝব আল্লাহ তারা এইভাবে রুজি দিয়ে দেন হজরত সালমান রদি আল্লাহ তালাহুর ঘটনা শুনেছেন বলেন যে হজরত সালমান রদি আল্লাহ তালাহু এক দেশের গভর্নর ছিলেন তো ওইখানে হজরত উমর রাজি আল্লাহ তালাহুর পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দেয়ত তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না উনি চিন্তা করলেন যে আমি এটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি তো উনি টুকরি বানাইতে শুরু করলেন টুকরি বানায় বাজারে বিক্রি করেন ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন আর জুমর রাজিয়াল সেই বেতন ভাতা মানে ওটা উনি নিজে নিজে নিলেন না ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন সেই জন্য মেরে মহতারাম দোষটা বুজুর্গ একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তারা সব কাজকে তার জন্য সহজ করে আর আরেকটা বিষয় যেটা আল্লাহ তালা এই তাকওয়া যখন এখতিয়ার করবে তার গুণাকে আল্লাহ তালা মাটায় মিটাই দিবে আর যখন গুণা মিটে যাবে গুনার কাজ তার দ্বারা হবে না নেক কাজ তার দ্বারা হবে তো ওই নেক কাজের আজর স্বভাবকেও আল্লাহ তালা বাড়াই দিবে এই পাঁচটা পুরস্কার আল্লাহ তালা এক তাকবার উপরে দিবে তোমার মহতরাম দোষটা বুঝব বলে যে তারাও তো মানুষ ছিলেন আমরাও মানুষ তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলো কেন নাই উম্মতের মধ্যে সে জিনিসগুলো কেন নাই এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই মেরে মহতরাম দোষটা বুঝব পরে যে এই সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি হারাইবার কারণ হলে যে আমরা লোকদেরকে আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ এই কামটাকে আমরা ছেড়ে দিই মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিজে নিষেধ করা এই যে একটা কাজ এই উন্মতের ছিল যে যেই কাজের জন্য এই উন্মত সৃষ্টি হয়েছিল যে যে কাজের জন্য এই উন্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছিল মেরে মহতরাম দোষটা বুঝব উম্মত যখন এই কাজটাকে থেকে ছেড়ে দিছে তো উম্মতের ভিতর থেকে ওই সমস্ত গুণাবলী বের হয়ে গেছে যে সমস্ত গুণাবলী এই উম্মতের প্রথম যুগে উম্মতের মধ্যে ছিল আজ মেরে মহতরাম দোষটা বুঝব দাওয়াত না থাকার কারণে দিনের জন্য মেহনত না থাকার কারণে মেরে মহতরাম দোষটা বুঝব ওই সমস্ত গুণাবলী আজ আমাদের মধ্যে আর বিদ্যমান রয় নাই আজ মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়ার জিনিসকে দুনিয়ার জিনিস তো দামি হয়ে গেছে দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি কিন্তু মানুষ যেহেতু নিজের উপরে মেহনত করা ছেড়ে দিছে নিজেকে মেহনতের ময়দান বানায় নাই এজন্য দুনিয়াতে বেদামি থাকলে এক মানুষই আছে যার কোনো দামি নেই যার কোনো মূল্যই নেই দুনিয়াতে হার জিনিসের মূল্য আছে কিন্তু বলে যে এই মানুষের কোনো মূল্য নাই মানুষের কোনো দাম নেই কারণ প্রত্যেকটা জিনিসের উপরে মানুষ মেহনত করছে আর নিজের উপরে মেহনত করাকে সে ছেড়ে দিছে মেরে মহতারাম দোষটা বুঝব বলেন যে আল্লাহ তালা এই উম্মতকে সৃষ্টি করছিলেন এই জন্য যে উম্মত মানুষের ময়দানে মেহনত করবে উনি বলেন যে পরিবেশ দিয়ে মানুষ তৈরি হয় না বরং মানুষ দিয়েই পরিবেশ গড়ে মানুষ মনে করে পরিবেশে গেলে মানুষ হয়ে যাবে না পরিবেশে গেলে মানুষ হবে না মানুষ যখন তার আমল সুন্দর করবে তো তখনই পরিবেশ সুন্দর হবে পরিবেশ তৈর হবে মানুষ কথাটা একটু ভালো করে বোঝার জিনিস আমরা মনে করি যে পরিবেশে দিয়ে দেন মানুষ হয়ে দেব ঠিক হয়ে দেব সব আরে ভাই উনি বলেন যে পরিবেশ সৃষ্টি হবে কিসের দ্বারা পরিবেশ তো মানুষের আমাদের দ্বারাই তৈরি হবে মানুষ যখন তারা আমল সুন্দর করবে তো ভালো পরিবেশ তৈরি হবে পরিবেশের ভিতরে খারাপরে ফেলাইয়া ভালো করবে পরিবেশ তৈরি হবে পরিবেশ পরিবেশের ভিতরে দেওয়া ভালো হবে না মানুষ ভালো হইলে পরিবেশ ভালো হয়ে যাবে কথাটা হলো এরকম সেই জন্য মেরে মহাতারাম দোষটা দুর্গ বলে যে হল তোমার রাজিয়াল্লাহ এই উম্মতের আফজাদ হওয়া বলে যে এই উম্মত সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এটার জন্য তোমার রাজ্যের তার বলতেছেন মানে এটার শর্তই হল যে উম্মাদ দাওয়াতের কাজ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কারণ আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলছেন তুম খায়রা উম্মাকে ওখরি জাতির নাস তামরুন আবিল মাহরুফ এবার হাউন আনিল মুনকার বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও তার শর্ত হল যে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নেই অসৎ কাজের নিষেধও দরকার নেই এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ তাইলে তো আল্লাহ তালা কুন্তুমের পরিবর্তে আন্তুম বলতেন যে তোমরা সব উত্তম উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বরং আল্লাহ তালা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্তই হলো যে তোমরা এই কাজ করবে এই জন্য মেরে মহতারাম দোষটা বুঝবো পরে যে উম্মতের কাজ এই দাওয়াত ইল আল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া খায়ের দিকে ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এটা ছিল এই উম্মতের কাজ যখন উম্মত এই কাজকে ছেড়ে দিয়েছে তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারাই গেছে এই জন্য মেরে মহতরাম দোস্তা আল্লাহ তালাও বলতেছেন দেখো একদিকে যেমন ইমান নাজাতের ইমান ইমান ছাড়া নাজাত নাই নাজাতের জন্য শর্তই হল ইমান ভাবে এই উম্মত লোকসান থেকে বাঁচার জন্য চারটা কাম তাদের জন্য সত্য বাঁচাইছে আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছে বলা আসলে সুরার মধ্যে জমানার কসম খেয়ে বলতেছে যে তারা ইমান আনবে নেক আমল করবে অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেকামলের উপরে মজবুত করে জমায়া রাখবে বলে যে এই চার কাম যদি করেই উম্মত তাহলে তারা লোকসান থেকে ক্ষতি থেকে তারা বাঁচবে আর না হলে এই কাম যদি না করে উম্মত সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে মেরে মহতারাম দোষটা বুঝব ইমানের দ্বারা তো নাজাত মিলবে কিন্তু এই চায়ের আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে এই জন্য এই চার কাম এই উম্মতের জন্য মেরে মহতারাম দোষটা বুজুর্গ বলেন যে দিনের মধ্যে পোক্তা হওয়া নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া দিনের মধ্যে দুরুস্ত হওয়া এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই বাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে যখন সে এবাদত আর দাওয়াত দুটাকে জমা করবে তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন ওমান আসানু দিন ওমান আসানু কওলা মিম্মান দাআ ইলা আল্লাহ আমিরা আমিলা তো আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন তার চেয়ে পাকা পোক্তা বালা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটাকে একত্রে করছে এই জন্য মেরে মহতারাম দোষটা বলবো দাওয়াত আর ইবাদত দুটাকে একত্রে করতে হবে দুটাকে একত্রে যখন করবে তো আল্লাহ তালার গাইবী সাহায্য এবং মদত আল্লাহ তালার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত এবাদত দুইটাকে একত্রে এই উম্মত রয়ে চলবে যখন এই উম্মত দাওয়াত দিবে এবাদত করবে তো মেরে মহতরাম দোস্ত আল্লাহ তালা তার গাইবী নুসরত আর সাহায্য আল্লাহ তালা তার উপরে নাজেল করবেন গাইবী সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মহাজান দোষটা বুঝব এবাদতের দ্বারা হয়ে যাবে না এবং এবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায় তো দাওয়াতের এবাদত দাওয়াত করতে করতে সে এবাদত দিতেছে এবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে তো মেরে মহাজান দোষ আল্লাহ তালা গেবী সাহায্য তখনই নাজের হবে এই জন্য বলেন যে হজমান ইয়াস সাহেব আলী বলতেন এই কথা বলে যে দেখো ভাই দাওয়াত কাকে বলে দাওয়াত তো হজুর আকম সাল্লাহ আলী ওসাল্লাম এবং সাহাবা রাজি আল্লাহ মাজমাইন যেই তরিকায় যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন সেটা কি দাওয়াত বলে রেওয়াজি জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ তো মেরে মহতারাম দোস্ত ইসলাম প্রচার হবে না রেওয়াজি জিনিসই দুনিয়াতে প্রচার হবে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে একথা বলতেছেন যে জহদের উপরে আল্লাহ তালা হেদায়তের রাস্তাকে আল্লাহ তালা খুলবেন জহদ জজ মানি হল সাহাবা রাজিয়াল্লাহ সালাম মজমাইন যেই তরিকায় দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করছেন সেই তরিকায় যখন মেহনত হবে তো ওইটার নাম হল জোহদ যখন এইটা জোহদ দুনিয়াতে হবে তো আল্লাহ তালা তার হৃদায়তের রাস্তাকে আল্লাহ তালা খুলবেন এই জন্য মেরে মহতারাম দোষটা দুর্গ বলেন যে রেওয়াজি ভাবে জোহদ বলে এটা হলো মানুষের একটা গুণ এটা কোনো মেশিনের গুণ না যে কোনো মেশিনের মাধ্যমে কোনো প্রচার মাধ্যমে মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে ওই যে ইসলাম প্রচার করে দিলাম দিন প্রচার করে দিলাম তো বলে যে মোজাহাদা করা মেহনত করা এটা তো মানুষের গুণ এটা কোনো মেশিনের মন গুণ নয় অথবা এটা অন্য কোনো জিনিসের গুণ নয় এটা তো মানুষের গুণ মানুষের মানুষ যখন তার গুণ মোজাহাদা এবং জেহাদ জহদ মেহনত করা বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে তো আল্লাহ হরবুল ইজত সারা দুনিয়ার জন্য আল্লাহ তারা হেদায়তের রাস্তাকে খুললেন আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম বলেন না বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়া একেবারে চলন্ত দিন চলন্ত ইবাদত বলে যে আল্লাহ তালার হুকুম আকাম নিজের ভিতরে জিন্দা করে বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তালার বান্দিগি আল্লাহ তালার ইবাদত এবং আল্লাহ তালা হুকুম আকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই দিনের দিকে দাওয়াত দিতেছে নিজে দিনের উপরে উঠে অন্যকে দিনের দিকে দাওয়াত দিতেছে এ নয় যে নিজে দিনের উপরে উঠতেছে না খালি মানুষকে দিনের দিকে দাওয়াত দিতেছে এই জন্য মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলী কথা বলতেন যে দাওয়াত আর এবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত বলে যে তাহলে তো সারা দুনিয়াকে সারা দুনিয়াকে আল্লাহ তালা তার জন্য বাধ্য করে দেবে দুনিয়াকে বাধ্য করার রাস্তা হল দাওয়াতের রাস্তা ইউ সাহেব নুন বলে যে শত্রুর মোকাবেলা করতেছেন শত্রুকে দাওয়াত দিচ্ছেন তারা তার দাওয়াতকে কবুল করতে তৈরি হয় নাই আবার যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে আসরের সময় হয়ে যেতেছে আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে তুমি আল্লাহ তালাকে কথা বলে আল্লাহ সূর্যকে আপনি থামাইয়ে দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারেক হয়ে যাই বলে যে আল্লাহ তালা সূর্যকে থামাই দিলেন সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারেক হইলেন তারপরে সূর্য ডুবলো মেরে মহতরাম দোষটা বুঝব ফলে ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এগুলিকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তালা তাদেরকে গাইবে সাহায্য করছেন বলে যে উম্মতের ব্যক্তিগত এবাদতের দ্বারা হইতে পারে তার কোনো কারামত জাহের হবে কিন্তু আল্লাহ তালা যেটা গাইবে সাহায্য সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা যখন সে এটার মধ্যে নিজের জানমাল খাপ লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে এক একজন মানুষের কাছে যাবে নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে বলে এইটা হবে জহদ আর যখন এইটা এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে তো আল্লাহ তালার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তালা ওয়াদা করতেছেন যে আল্লাহ তালা তার হৃদায়তের সব রাস্তাকে আল্লাহ তালা খুলে দিল মাননীয় ভাই যে উম্মতের জন্য তরবিয়ত এবং তস্কিয়া এমনিভাবে উম্মতের মকফেরাত আর এরকমভাবে হেদায়ত বলে যে সব কিছু বলে যে আল্লাহ তালার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তালা রাখছে এই দাওয়াত দেওয়া ছাড়া মেরে মহাতারাম দোষটা বুঝব আল্লাহ তালা সাহায্য লাভ করতে পারে না এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মহাতারাম দোষটা বুঝব বলে যে আল্লাহ তারা তার জন্য রাস্তা খুলবেন না দাওয়াত আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বলে এটাই হলো একমাত্র রাস্তা বলে যেটার দ্বারা নাজাজ মিলবে এই জন্য উনি শুনাইতেছেন ঘটনা বলে যে ওই যে সেই বলে যে লোকটার ঘটনা যে লোকটা নিরানব্বইটা কতল করছে নিরানব্বইটা সে হত্যা করেছে এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তবা করি তা আমার জন্য তবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে রাহেব বলে হইল যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে শুধু খালেকের সঙ্গে লেগে গেছে মখলুককে বাদ দিয়ে দিয়েছে খালেক রেলয়া মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার মেরে মহাজান দোস্ত ইসলামের মধ্যে রাহবানিয়তকে নিষেধ করা হয়েছে বরং ইসলামের মধ্যে রাহবানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো তুমি মখলুকের মধ্যে মেহনত করো বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা বলে এটাকে রাহবানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে আর আগের যুগে রাহবানিয়া ছিল বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাস মাঝখানে আর কেউ নেই তো মেরা মহতারাম দোষটা তো বলেন যে ওই রাহেবকে একথা সে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার জন্য তোবার কোনো রাস্তা আছে কিনা কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে সেই জন্য ওই যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া আল্লাহ তারা রহমতের আশা তার মধ্যে পয়দা করা এই জিনিস তার মধ্যে নাই সে তো নিজের চিন্তায় ব্যস্ত এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবাই থেকে চলি তো মেরে মহসরম দোষটা বুঝবে দ্বারা কখনোই আমি মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেব বলে যে মখলুককে বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া এর চেয়ে বড় গুণা আর কিছুই নেই মেরে মহাতারাম দোষটা বুঝব একজন গুণাগার সে তো তবা করে মাপ পাওয়া যাবে কিন্তু যে মখলুক থেকে যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে বলে যে সে আজাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়ে যাবে যে মখলুককে বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিল যেমন বলি ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত যাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন তো তাদের মধ্যে থেকে এক জমাত তাদেরকে নসিহত করতে তাদেরকে দাওয়াত দিতে গেছে তো মেয়েরা মহতরাম দোষরা বুজুর্গ আরেক জমাত বলতেছে কেন এদেরকে দাওয়াত দিতেছ এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে আর এরা যারা দাওয়াত দিতে যেতেছে তারা বড় আশাবাদী এখনো যদিও আল্লাহ তারা তাদের সম্পর্কে আজাবের ফয়সলা করে ফেলছে তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তারা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে আল্লাহর হুকুমকে যে তারা আল্লাহ তারা নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে মানে আশা তাদের মনের মধ্যে আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা বলে যে বন্ধ অন্তরে আশা তাদেরই হয় যারা মানুষের সঙ্গে মিশে আর যে মানুষ থেকে পৃথক হইয়া আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল আবার যে মানুষ যা মতন তা হোক তাতে আমার কি আমি নেক হলেই থাকছে উনি বলেন যে ভাই এ উম্মতের কাজ এটা বলা হয় নাই এ উম্মতের মিশাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরো হিসব আর এটার মধ্যে নেক লোকও আছে সালেহীনরাও আছে এবাদত গুজার লোকেরাও আছে সবই আছে সব ভালো মানুষ একটা লোক খারাপ সে নৌকাকে ছিদ্র করতে চায় মেরে মহাতারাম দোষটা বুজুর্গ এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছিয়ে পড়া ছিদ্র করে করুক গা তাহলে কি হবে বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক শেখ মশাইক বলে যে যত রকমের এবাদত গুজার লোক যত সারেহীন এক লোক বলে সব শুদ্ধা নৌকা ডুববে না খালি ওই যে ছিদ্র করবে সে সে খালি ডুববে সবাই ডুববে মেরে মহাজরাম দোষটা বুঝব এই উম্মতকে এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতরা করছে বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু নিজেই আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহর সঙ্গে জুড়ে আছে বান্দাদের কোনো খবরই রাখে না সে বান্দা কি করতেছে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে আমার কি পরবা আমি মেয়ে খুলেই ছাড়ে এরা আগের উন্মতের মধ্যে এই রাহবানিয়া ছিল এই সন্ন্যাস জীবন ছিল তারা সন্ন্যাসী হইত সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায় আর এই উম্মতের জন্য বলা হয়েছে বলে যে এই উম্মতের সন্ন্যাস সন্ন্যাস হলো এই রাহবানিয়ত হলো এই যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহর দিকে নিয়ে আসবে নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে তার গুনাহের কারণে যে আজাব হইত বলে সেই আজাব যাতে না আসে এই জন্য সে আজাবে গ্রেফতার না হয় এই জন্য তাকে উদ্ধার করতে হবে উম্মতকে তো উদ্ধারের কাম দিছে বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তালার আজাব থেকে তুমি মানুষের মধ্যে যাও মেরে মহতারাম দোস্ত এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না উনি বলতেছেন আল্লাহর দিকে দাবাত ছাড়া নাজাত এরার কোনো রাস্তা নেই এরাই এদের সম্পর্কেই আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা ওই সমস্ত গুণাগারদেরকে নিষেধ করতে গেছিল তাদেরকেই আমি নাজাদ দিছি তো নাজাদ ওই যে নিষেধ করতে যাবে যে গুনার কাছ থেকে ফিরে যে যাবে যে মানুষের মধ্যে যাবে গুণাগারদেরকে গুণা থেকে তবা করাইবার জন্য মেরে মহতারাম দোস্ত সেই নাজাদ পাবে নাজাদ তারই জন্য হবে এই জন্য মেরে মহতারাম দোষটা বুজুর্গ বলেন যে ওই লোক বলে যে সে তো এই সন্ন্যাসীর কাছে গেছে রাহেবের কাছে গেছে সে তো মহলুক থেকে পৃথক হইয়া শুধু আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে লেগে রয়েছে খালেকের সঙ্গে লেগে রয়েছে তো সে বান্দাদের প্রতি তার দয়া মায়া ওইরকম নাই সে বান্দাকে নিরাশ করে দিতেছে বলে না এতগুলা কতল করছো হত্যা করছো তোমার তো তোমার কোনো রাস্তাই নেই তুমি এরকম হতারাম দোষটা বুঝলো সে বান্দাকে নিরাশ করে দিতেছে আবার যখন আল্লাহ তালার কাছে বান্দাকে নিরাশ করে দেওয়া এইটা সে কখনোই শাস্তি থেকে বাঁচতে পারবে না যে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করবে তোমার যে ওই লোক সঙ্গে সঙ্গে তাকেও কতল করে দিল মানে আমার যখন তোমা নাই তো তোমারও দিলাম শেষ করে তো সে নগদ শাস্তি পেয়ে গেছে যেহেতু বান্দাকে সে আল্লাহ থেকে নিরাশ করছে আর এই গুণাগার তার কিছুই হয় নাই সে এখনো শাস্তি থেকে বেঁচে আছে সাহাবাই কেরাম বলছেন এই কথা যে গুণাগার সে সাজা পায় না বরং যে মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে সে শাস্তির যোগ্য হয়েছে সে ধ্বংস হয়েছে এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন ওই লোক শেষ পর্যন্ত বলে যে এই লোকের কতল করে নিয়ে সে গেছে একজন আলিমের কাছে তো আলিম তার সঙ্গে তার তো মানুষের সঙ্গেই সম্পর্ক বলে যে সে আলিম তাকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তবার রাস্তা খোলা আছে এক তো হলো সে পাক্কা নিয়োগ করছে আর কত আর এই কাজ করবে না দ্বিতীয় হলো তার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে তৃতীয় তার ভিতরে তবার আগ্রহ তার ভিতরে পয়দা হয়েছে তো আর কি দরকার এটাই যথেষ্ট ছিল কিন্তু ওই আলেম তাকে বলল যে তুমি যদি পাক্কা খাঁটি তবা তুমি যদি চাও তাইলে তোমার এই নিজের জায়গায় ঠেকা তুমি কখনোই হবে না তোমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে অমুক গ্রামের দিকে তোমাকে নিজের বস্তি ছাড়তে হবে নিজের এলাকা ছাড়তে হবে সেই জন্য মেরে মহতরাম দোষটা বুঝব বলেন যে এই উম্মত নিজের ঘরে বসার জন্য পয়দাই হয় নাই এই উম্মত তো সারা দুনিয়াতে বিচরণ করার জন্যই পয়দা হয়েছে নিজের ঘর নিজের কায় কাবা নিজের এলাকাকে ছেড়ে ছেড়ে আল্লাহ রাস্তায় ফিরবে এবং মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ফিরবে আর মানুষকে খোঁচামত করবে মানুষকে আল্লাহ রাস্তায় লাগাইবার জন্য সে চেষ্টা করবে মেহনত করবে এই জন্যই এই উম্মদকে আল্লাহ তালা সৃষ্টি করছে তো ওই লোক যখন এ কথা বলল যে আমি তো আর এই কাজ না করার পাক্কা এরাদা করছি আর আমি পিছনে যা করছি এদের জন্য অনুতপ্ত আমি আর আমি সামনে আল্লাহ তালার কাছে তবা চাইতেছি আমার জন্য তবার কোন রাস্তা আছে কিনা ওই আলেম বলল হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তবার রাস্তা অবশ্যই আছে তুমি নিজের এলাকা থেকে ওই অমুক গ্রামের দিকে তুমি চলে যাও অমুক বস্তিতে তুমি চলে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার তোমার রাস্তা এটাই যে তুমি এখান থেকে বের হয়ে যাও তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ সে লোক যখন নিজের এলাকা ছেড়ে বের হইল রাস্তায় তার মদ এসে গেল তো ওই সময় আল্লাহ জানা বলে যে যখন সে ঘর থেকে বাইর হয়েছে তখনই সে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই আল্লাহ তারা তাকে আল্লাহর রাস্তায় গণ্য করে নেন এই জন্য বলছে ওমাইয়া ফৌজ মিম্বাই দিহি যে নিজের ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে বা সে আল্লাহ রাস্তায় হয়ে গেছে এই লোক যখন আল্লাহ রাস্তায় বের হয়ে পড়ছে আর তার মত এসে গেছে তো আল্লাহ তারা যেখান থেকে সে রওনা দিছিল সেটা তো কম জায়গা ছিল কম জায়গায় সে অতিক্রম করতে পারছিল যেই গ্রামে যাওয়ার ছিল সেই গ্রামের রাস্তা সেই গ্রাম পর্যন্ত অনেক বেশি জমিন ছিল তো আল্লাহ তারা তার গ্রাম থেকে যে জমিন সে অতিক্রম করছে এটাকে বলছে লম্বা হয়ে যাও আর যে গ্রামে যাবার ছিল সেই জমিনকে বলছে তুমি ছোট হয়ে যাও তো মেরে মহতরম দোস্ত আল্লাহর হুকুমে জমিন তা ছোট হয়ে গেল এদিকেরটা লম্বা হয়ে গেল আর দুই ফেরেস্তার মাঝখানে ফয়সলা হয়ে গেল আজাবের ফেরেস্তা আর রহমতের ফেরেস্তা বলে যে যদি সে নিজের এলাকা থেকে বেশি জায়গা থেকে তাকে রহমতের ফেরেস্তা নিয়ে যাবে রহমতের ফেরেস্তা তাকে নিয়ে গেছে তো মেরে মহতরাম দোষটা বুজুর্গণ এই কথা বুঝে দিতে চাইতেছেন এই কথা যে আল্লাহর রাস্তার বিকল্প কিছুই নাই যদি আমরা অন্য কোনো মাধ্যমে অন্য কোনো মেশিনের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চাই তোমার যে আল্লাহর রাস্তায় খুরুজ আর মেহনত আল্লাহর রাস্তায় বাইর হওয়া এটা যে একটা মেহনত আর এটা যে একটা জহদ কোন মেশিনের গুণাগুণ গুণ জহদ নয় মেহনত করা নয় মেশিন মেহনত করে না মানুষ মেহনত করে মানুষ হলেও মেহনতের গুণে গুণান্বিত হয় কোন মেশিনকে গুণে মেহনতের গুণে গুণান্বিত করা হয় না তো মেশিন দিয়া ইসলাম প্রচার হবে না পরে যখন এই উম্মত নিজে যে নিজের ভিতরে মেহনতের গুণ রাখে সে যখন এই মেহনতের গুণ নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে আল্লাহর রাস্তায় চলবে তো মেরা মহতরম দোষটা বুঝবো মেহনত তৈর হবে এই জোহদের দ্বারাই আল্লাহ তালার ওয়াদা পুরা হবে আল্লাহ তালা তার দিনকে দুনিয়াতে জিন্দা করবেন এই জন্য মেরা মহতরম দোষ এই মানুষের আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা এইটার বিকল্প কোনো জিনিস নাই ادھر وکلپ کچھ نہیں ہمیں مشین اسلام پرچار کر دا بولے آدھا مانشر محنت سنگے مانوش جنجے اللہ راستہ بر ہوئے محنت کر تو اللہ تعالی وادہ تاری محنت روپے اس لیے پورے مہینے سے درخواست ہے کہ آنے والے مہینے کو تیار کرنا اور اللہ سے رو رو کر اپنے ساری انسان کے لیے ہدایت کے لیے دعائیں مانگنا اور آنے والے مجمع کو اللہ کے راستے میں نکلنے کے لیے تیار کرنا اور جو جماعتیں بن کر آئی ہیں وہ جماعتیں اپنے آپ کو پیش کریں اور پورا مجمع یہ طے کر لے کہ انشاءاللہ موت تک اس کام کو مقصد بنا کر کریں گے تو میرا محترم তখন আমরা এখানে যত মজমা আসছি আমরা নিজেরাও তৈয়ার হই এবং অন্যদেরকেও তৈয়ার করি